আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতাম আল্লাহ রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ইউনিভার্সাল ভিশন টেলিভিশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ইসলাম ও সমাজ অনুষ্ঠানে আজকের আমাদের আলোচ্য বিষয় অনুজদের প্রতি আমাদের আচরণ আমরা আজকের এই বিষয়টিকে নির্ধারণ করেছি এজন্যই আসলে একটি পরিবার বা সমাজ গঠিত হয় সব বয়সের সব ধরনের মানুষকে নিয়ে সেখানে বয়সের ভিত্তিতে আমরা দেখি যে এক শ্রেণীর মানুষেরা বয়কনিষ্ঠ হন আর একজন আর এক সদস্যরা হন বয়োজ্যেষ্ঠ আমরা বিশেষ করে আজকে শিশু এবং যারা বালক বা ছোট এদের প্রতি ইসলামী সমাজ সমাজ ব্যবস্থায় কি আচরণগুলো হতে পারে করা যায় সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি আমাদের একটা সাধারণ ধারণা আছে যে একটি শিশু বড় হয়েছে এটির প্রতি বাবা মা এবং সমাজের অনেক দায়িত্ব আছে তাকে মানুষ করে তুলতে হবে এবং এই শিশুর হ্যাঁ, প্রতি আমাদের বিস্ময়ও আছে কবির ভাষায় শিশুকে জাদুকর বলেছে পার হয়ে কত নদী কত যে সাগর এই পারে এলি তুই শিশু জাদুকর কোন রূপ লোকে ছিলি রূপ কথা তুই রূপ ধরে এলি এই মমতার ভুই শিশুকে এখানে জাদুকর বলেছে শিশুকে মমতা ভালোবাসা দয়ার আধার বলেছে অর্থাৎ একটি শিশু সবার কাছে ভালোবাসা পাবে আদর পাবে স্নেহ পাবে আমরা এটাও জানি কিন্তু পাশাপাশি শিশুর প্রতি আমাদের আচরণের পার্থক্য আমরা দেখছি আমরা সব সময় শিশুর প্রতি সদাচরণ করতে পারছি না শিশুদের প্রতি আমাদের নির্মমতা রূঢ়তা আমাদের প্রায়শই আমাদের শিশুদেরকে আহত করছে মুশড়ে দিচ্ছে তাদের জীবনকে বাধাগ্রস্ত করছে আমাদের শিশু সন্তানদের নিয়ে প্রত্যেক বাবা মা অভিভাবকের চিন্তা আছে পরিকল্পনা আছে স্বাভাবিকভাবে আজকের সময়ের শিশু বা সন্তানদের কেন্দ্রিক পরিকল্পনা হলো তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে মানুষের মতো মানুষ বানাতে হবে অর্থাৎ তারা পৃথিবীর জীবন পরিচালনা করতে গিয়ে জীবনের চাহিদা মেটাবার জন্য ভালো আয় রোজগার দিয়ে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবে এটা আমাদের শিশুর জীবনের মৌলিক লক্ষ্য আমরা নির্ধারণ করছি এটা করতে গিয়ে আমরা শিশুকে নানা প্রতিষ্ঠানে শেখাচ্ছি আমরা এই শেখাতে গিয়ে শিশুর প্রতি শিক্ষাদান করতে গিয়ে অনেক সময় নিষ্ঠুরতার প্রদর্শন করছি আমরা দেখি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক শিশুর সাথে কঠোর আচরণ করা হয় শারীরিক নির্যাতন করা হয় মাঝে মাঝে এগুলো আমাদের চোখে আসে যদি এটি তুলনামূলক কমেছে আগের তুলনায় প্রিয় দর্শক শ্রোতা শিশুর প্রতি প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে পরিবার এবং সমাজ থেকে যে আচরণিক শিক্ষা দরকার ছিল সেটা আমরা অনেক সময় দেখি আমাদের না জানার কারণে এটা ব্যাহত হচ্ছে যেমন ধরুন আমাদের শিশুরা মসজিদে যায় অনেক ছেলেরা মেয়েরা মসজিদে যায় মসজিদে গেলে আমরা তাদের দাঁড়ানোর জায়গাটা নিয়ে অধিকাংশ সময় ইমাম সাহেব অথবা যারা বড় আছেন তাদের সাথে যে আচরণ করি সেই আচরণটা আমি মাঝে মাঝে মনে হয় যে আমরা যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন থেকে একটু দেখে নিতাম তাহলে আমাদের শিশুরা আর যাই হোক মসজিদে গিয়ে তারা উৎসাহিত হতো যেমন নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি যখন সালাতে দাঁড়াই তখন তা দীর্ঘায়িত করার ইচ্ছা করি কিন্তু যখন আমি শিশুদের কান্না শুনতে পাই তখন আমার সালাদকে সংক্ষিপ্ত করি যেন সন্তানের মায়েদের কষ্ট না হয় অর্থাৎ শিশুর কান্না দিকে লক্ষ্য রেখে নবী সাল্লাহ সাল্লাম তার সালাতের মতো ইবাদতকে সংক্ষিপ্ত করেছেন আমরা এও জানি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যে সালাতের মধ্যে শিশু উমামাকে কাঁধে রেখে সালাত পড়তেন সালাতের মধ্যে শিশু উমামা তাকে কাঁধে রেখে সালাত পড়েছেন আর এই উমামা ছিল নবী সাল্লা সাল্লামের মেয়ে হজরত জৈনাবের মেয়ে অর্থাৎ রসুলামের নাতনি তো নাতনি মেয়ের মেয়ে হজরত জাইনাব রদিল্লাহ তাল আনহার মেয়ে উমামা সে যখন শিশু ছিল তাকে কাঁধে রেখে নবী সাল্লা সাল্লাম ছালাত আদায় করেছেন এবং অনেক সময় ছিল হাসান এবং হোসাইন রদাল্লাহকে তিনি কোলে নিয়ে কাছে নিয়ে নামাজ পড়েছেন যখন মানুষেরা তার পিছনে সালাত আদায় করছেন নামাজ আদায় করছেন এবং অনেক সময় তিনি সাজদাকে দীর্ঘ করতেন কারণ তার পিঠের উপরে অনেক সময় হাসান এবং হোসাইন রদাল্লাহ উঠে বসতেন একদিন আকরা বিন হাবিস রেদি আল্লাহ তালাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলী রদাল্লাহ তাল্লাহর ছেলে অর্থাৎ মা ফাতেমা রদাল্লাহ তাল্লাহর ছেলে আনহার ছেলে হাসান রদাল্লাহ তাল্লাহকে কোলে নিলেন চুমা খেলেন এটা দেখে সেখানে আকরা বিন হারিস আল্লাহ তাল্লাহ উপস্থিত ছিলেন তিনি বিস্ময় প্রকাশ করে বললেন যে রসুল্লাহ আমার দশটা বাচ্চা আছে আমি কাউকে কোলেও নিই না চুমাও দেই না নবী সাল্লাহ আসলাম তার দিকে তাকালেন এবং বললেন মাল্লাইয়ার হাম লাইর হাম যে দয়া করে না সে দয়া পায়ও না অর্থাৎ এই শিশুকে আচরণ মানে ভালোবাসার মধ্যে শিশুকে আদর করার সাথে নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার করুণা দয়ার পাওয়ার বিষয়টিকে সম্পৃক্ত করেছেন অর্থাৎ একজন মানুষ একজন মুসলিম শিশুর সাথে কৃত আচরণ দিয়ে সে আল্লাহর দয়া এবং ভালোবাসা পাওয়ার উপযুক্ততা অর্জন করে অন্য জায়গায় আছে নবী সাল্লাহ বলেছেন যে তোমার হৃদয় থেকে যদি আল্লাহ ভালোবাসা তুলে নেয় তা আমার কি করার আছে আজকে এই হাদিস দিয়ে আমরা আমাদের সন্তানকে ভালোবাসার কথা আমরা যেমন শিখি পাশাপাশি সালাতের মধ্যে তিনি যেভাবে শিশুকে কাছে রেখে সাথে রেখে পাশে রেখে সালাত আদায় করেছেন সাজদাকে রুকুকে দীর্ঘ করেছেন সালাদকে সংক্ষিপ্ত করেছেন বাচ্চাদের কান্নার জন্য যেহেতু মায়েরা আছেন এগুলো যদি আমাদের মনে থাকতো আমরা যদি জানতাম চর্চা করতে চাইতাম তাহলে আজকে আমাদের শিশুরা মসজিদের মতো আল্লাহর ঘরে এসে তারা এভাবে একবার পিছনে যাও একবার কোনায় যাও একবার বাইরে যাও এভাবে তারা শুধু এপাশ থেকে ওপাশে তাদের যেতে হতো না আজকে এই জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আমি সহ যে আমাদের যে বাচ্চারা মসজিদে আসে তাদেরকে আমরা যেন নিজের হোক আর অন্যের হোক যে বাচ্চাই মসজিদে আসবে তাকে জন্য আমরা একটু আদর করতে পারি তাকে যেন একটু আল্লাহর ঘরে মানে তার আশাটাকে উৎসাহিত করতে পারি এবং যে মা তাকে গুছিয়ে দেয় মসজিদে আসার জন্য সেই মায়ের সন্তান মসজিদে আসাটাকে যেন আমরা সহজ করে দিতে পারি আমরা যারা সালাত আদায়ের জন্য যাই তাদের আচরণ দিয়ে তাদের ব্যবহার দিই কারণ শিশুর মধ্যে জীবনের সকল গুণাবলী বা শিক্ষার সূচনা যে জায়গা থেকে হবে সেই জায়গার মধ্যে পরিবার এবং এই মসজিদ হচ্ছে অন্যতম জায়গা শিক্ষা প্রতিষ্ঠান যদি শেখায় তার আচরণ শিখবে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান যদি আদব আখলাক নিয়ে কথা বলে শিখবে কিন্তু মসজিদ হচ্ছে একমাত্র সেই জায়গা যেখানে আমাদের প্রতিটি শিশু তার জীবনকে ইসলামের আলোকে গড়ে তোলার জন্য বাস্তব প্রশিক্ষণ পাবে সুতরাং আমরা আমাদের শিশুদের প্রতি ঘরে বাইরে মসজিদে স্নেহপূর্ণ আচরণ করব ভালো আচরণ করব পাশাপাশি আমরা এও দেখি যে নবী সাল্লাহ আলাইসাল্লাম কোনো কোনো সময় তার কাছে মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে আসত শিশু সন্তানদেরকে নিয়ে এসে বরকতের জন্য আল্লাহ নবীর কোলে দিতেন নবী সাল্লাহাম তাদেরকে কোলে নেওয়ার পরে অনেক সময় প্রস্রাব করে দিত তারা তো সে সময় মায়েরা অস্বস্তি বোধ করত এবং বলতো যে আল্লাহ নবী যেন তার কাপড়টা ওই মায়েদেরকে দেন যেন তারা সেটা পরিষ্কার করে দিতে পারে নবী সাল্লা সাল্লাম এইটা কখনো দিতেন না বরঞ্চ তিনি নিজে পানির ছিটা দিয়ে অথবা নিজে সেটা পরিষ্কার করে ফেলতেন তার মানে কি তার মানে হলো নবী সাল্লাহ সাল্লাম তার নিজের শিশু তার আত্মীয় স্বজনের শিশু এলাকাবাসীর শিশু সন্তানদেরকে তিনি এভাবে আদর করেছেন ভালোবসেছেন স্নেহ পূর্ণ আচরণ করেছেন তার ঘর তিনি যখন ঘরে ফিরতেন আত্মীয় স্বজনের ছেলে বাচ্চারা এসে পরিপূর্ণ হয়ে থাকতো অপেক্ষা করতো যে আল্লাহ নবী কখন আসবেন আসলে আমাদেরকে কোলে নেবেন সমা দেবেন আদর করবেন বড় মানুষেরা তার ঘরের বাইরে অপেক্ষা করত দিন জানার জন্য আর শিশুরা তার ঘরে এবং বেরোনোর পথে অপেক্ষা করত যে কখন তিনি বেরোবেন কখন তিনি তাদেরকে একটু আদর করবেন সোহাগ করবেন তাহলে শিশুদের প্রতি আমাদের এই আচরণের দিকটি আমরা আশা করি খেয়াল রাখব এবং এই আচরণ আমাদের শিশুদের জীবনকে গড়ে তোলার জন্য যেমন সহযোগী হবে পাশাপাশি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে অনুগ্রহ পাওয়ার জন্য এটি একটি কারণ হবে উপলক্ষ হবে সুপ্রিয় দর্শক শ্রোতা শিশুদের সাথে আমরা যথোপযুক্ত আচরণ করতে না পারার কারণে আজকে আমাদের সন্তানদের মধ্যে আনুগত্যহীনতা বিদ্বেষ অবাধ্যতা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বিশৃঙ্খল মানসিকতা তৈরি হচ্ছে আজকে ব্যস্ততার কারণে বাবা মা ঘরে সময় দিতে পারছেন না বাস্তবতা আমরা সেটাকে বলে মেনে নিচ্ছি কিন্তু আমাদের এই সন্তানদেরকে আগামীর নাগরিক করতে এই দেশ এই সমাজের দায়ভার তাদের কাছে দিয়ে যাওয়ার জন্য অবশ্যই তাদেরকে মানবিক গুণাবলী সম্পন্ন করে গড়ে যেতে হবে আর যদি সেটা গড়ে তুলতে ব্যর্থ হই আমার শিশুকে আমি যদি আদর করতে না পারি আমার প্রতিবেশীর ছোট সন্তানকে যদি আমি স্নেহ ভালোবাসা দিতে না পারি আমার সমাজের বয়কনিষ্ঠ মানুষ ছেলেটিকে যদি আমি ভালোবাসতে না পারি তাহলে এই সমাজ প্রীতিপূর্ণ হবে না এই সমাজ শান্তিপূর্ণ হবে না আমরা অনেক সময় নবী সাল্লাহ আলাইসাল্লামের জীবনের একটি ঘটনা আমাদের সম্বিত ফিরিয়ে দেবে সেটা হলো আমরা অনেক সময় আমাদের জুনিয়রদেরকে ছোটদেরকে বিশেষ করে শিশু বালক কিশোরদেরকে মনে করি একটা জায়গায় দাঁড়িয়েছে কষ্ট করতে হলে বা দাঁড়িয়ে থাকতে হলে ওরাই দাঁড়াবে অর্থাৎ কষ্টটা তাদের জন্য আর একটু ভালো একটু সুবিধা এটা বড়দের জন্যই নির্দিষ্ট সবসময়ের জন্য এটা ঠিক না নবী সাল্লাহ আলাইসাল্লাম একদিন নবমীতে আলোচনা করছেন সব সাহাবারা বসেছেন কথা হচ্ছে আলোচনার মধ্যে এক পর্যায়ে এক কিশোর সাহাবি এসে হাজির তিনি জায়গা পাননি দরজার পাশে এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবীর কথা শুনছেন নবী সাল্লাহ সাল্লামের দৃষ্টি সেখানে গেছে যাওয়ার সাথে সাথে তিনি তার মাথার রুমালটিকে খুলে কারো হাতে না দিয়ে সরাসরি আল্লাহ নবীর ওই কিশোর সাহাবির দিকে ছুড়ে মারলেন এবং তাকে ইশারা করলেন যে তুমি ওটা পেড়ে বসো এই কিশোর সাহাবি আল্লাহ নবী এই আচরণ দেখে সে রুমালটি একবার মুখে লাগায় একবার চোখে লাগায় একবার বুকে ধরে আছে নবী সাল্লাহ সাল্লাম ইশারা করছেন তাকে বসার আর সে তার অভিব্যক্তি এভাবে ব্যক্ত করছেন জিয়া নবী আল্লাহে আপনি আমাকে আপনার রুমাল দিয়ে বসার ব্যবস্থা করে যে ভালোবেসেছেন যে ভালোবাসা প্রদর্শন করেছেন আমি এটার প্রতিদান এটার অবস্থানই তো আমি মূল্যায়ন করতে পারছি না বিধায় আপনি আমাকে যে সম্মান দিয়েছেন যে ভালোবাসা দেখিয়েছেন এর জন্য আমি আরসের মালিকের কাছে কৃতজ্ঞতা গ্রহণ করছি সম্মানিত উপস্থিতি এই আচরণগুলো কি শেখায় এই আচরণগুলো শেখায় সমাজের বয়োজ্যেষ্ঠদের বয়কনিষ্ঠদের প্রতি কতখানি নজর দেওয়া উচিত কতখানি খেয়াল রাখা উচিত তাদের সুবিধা অসুবিধা তাদের ভালো মন্দর দিকে অবশ্যই বয়কনিষ্ঠরা ছোটরা বড়দেরকে সম্মান করবে বড়দের প্রতি খেয়াল রাখবে কিন্তু তার আগে আমি আপনি যদি ছোটদের প্রতি দায়িত্ববান না হই খেয়াল রাখতে না পারি তাহলে এরা যোগ্যতাই অর্জন করবে না আপনাকে আমাকে সমাজের বয়সদের প্রতি যে আচরণ আছে এটা উপলব্ধি শেখার সুযোগই পাবে না আজকে দেখেন আমাদের সমাজ ব্যবস্থায় আমরা আগের চেয়ে কত পিছিয়েছি আগে আমাদের পারিবারিক অনুশাসন ছিল সামাজিক অনুশাসন ছিল এবং সামাজিক অনুশাসনটা এত বেশি মজবুত ছিল যে সমাজের প্রতিবেশীর ছেলে প্রতিবেশীর ছেলে কোনো দুষ্টামি কোনো অন্যায় করার সাহস পেত না প্রতিবেশী বয়োজ্যেষ্ঠ কাউকে দেখে সম্পর্কে সে ভাই হোক চাচা হোক পুরুষ হোক আর মহিলা হোক যে কোনো সমাজের বয়োজ্যেষ্ঠ সদস্যদেরকে দেখে বয়কনিষ্ঠ সদস্যরা কোনো দুষ্টামি করার সুযোগই পেত না যেমন আজ থেকে ৩০ বছর আগে চল্লিশ বছর আগে আমার দেশে ধূমপানের এত আয়োজন ছিল না এত অবস্থান ছিল না কম ছিল তো সে সময় সামাজিকভাবে একটা ছেলে কিশোর যদি ধূমপান করতে করত আর দূর থেকে তার বাবা মাকেও না আত্মীয় স্বজন না প্রতিবেশী কোনো বয়োজ্যেষ্ঠ কেউ আসতে দেখত সে সেটা লুকিয়ে ফেলত দুষ্টামিটাকে আড়াল করত আর আজকে কি হয় সামাজিক অনুষ্ঠান অনুশাসন উঠে যাওয়ার কারণে আজকে নিজের সন্তান বলি আর অন্যের সন্তান বলি তাদের দুষ্টামি তাদের অপ্রীতিকর কাজ দেখে বড়দেরকে দূর দিয়ে ঘুরে যেতে হয় এড়িয়ে যেতে হয় কারণ তাদের এই অপ্রীতিকর কাজ আপনাকে দেখলে তো থামাবেই না বরঞ্চ বেড়ে যেতে পারে তো যখন আমরা সামাজিক অনুশাসন আমাদের সমাজে প্রতিষ্ঠিত ছিল যখন বয়োজ্যেষ্ঠরা বয়কনিষ্ঠদের ভালোবাসতেন স্নেহ করতেন শাসন করতেন প্রীতিপূর্ণ শাসন করতেন সে সময় ছোটরা তাদের আচরণ দিয়ে তারা বড়দেরকে সম্মান করত আজকে সেই সমাজেই আমরা আছি আমরা যারা ছোটবেলায় দেখেছি সেই অনুশাসনের অভাবে আজ ঠিক তার উল্টাটা হয়ে গেছে আজকে ছোটরা বড়দেরকে ওইভাবে আর সম্মান করতে চায় না ছাত্র শিক্ষককে আর সম্মান করতে চায় না প্রতিবেশী মুরব্বীদেরকে সে সম্মান করতে চায় না আমরা প্রবীণ হিতৈষী দিবস করেছি এই দিবসে প্রবীণদের প্রতি সদাচরণের শিক্ষা আমরা দেই কিন্তু কে দেবে সদাচরণের শিক্ষা যে ছেলেটির কাছে আমি সদাচরণ আশা করছি সেই ছেলেটিকে তো আমি ভালোবাসিনি সেই ছেলেটিকে তো আমি শাসন দিয়ে ওইভাবে ভালোবাসাপূর্ণ শাসন দিয়ে বড় করিনি যে সে আমাকে আচরণ সদাচরণ দেবে সেই জন্য গত কদিন আগে আলোচনা প্রসঙ্গে একজন বলছিলেন যে বাংলাদেশের এই সমাজ যেখানে বাবা মার থাকার জন্য সন্তানের ঘরই ছিল যথেষ্ট আজকে বাবা মারা ব্যর্থ হওয়ায় বাবা মার জায়গা সন্তানের ঘরে না হয়ে বৃদ্ধাশ্রম নামক একটি জায়গায় হয়েছে এর জন্য সন্তানদের দায়ী করার আগে ওই বাবা মাকেই দায়ী করা উচিত কিনা যে আপনি আপনার সন্তানকে গড়তে কোথাও ভুল করেছেন না হলে আপনার বাবা মা আপনার ঘরে বৃদ্ধকাল কাটিয়েছে কিন্তু আপনার বৃদ্ধকাল কেন আপনার সন্তানের ঘরে কাটছে না সুপ্রিয় দর্শক শ্রোতা এই সবগুলোই হচ্ছে ছোটদের প্রতি আমাদের দায়িত্ব পালনের ঘাটতি অবহেলা উদাসীনতা অথবা কোথাও ভুল সেটা ইসলামের আলোকে হলেই একটি সুন্দর সুষমাপন্ন সমাজ গঠিত হতে পারে আসুন আমরা সেই দায়িত্ব পালনে সবাই সচেষ্ট হই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু